وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون তোমরা পাহাড় কেটে জাকজমকের গৃহ নির্মাণ করছো সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো ولا تطيعوا أمر المسرفين এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না মুসাহারিন أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের একজন তুমি তো আমাদের মতোই একজন মানুষ বই নাও সুতরাং যদি তুমি সত্যবাদী হও তবে কোনো নিদর্শন উপস্থিত করো قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم সালেহ বললেন এই উষ্ট্রি এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে পানি পানের পালা নির্দিষ্ট এক এক দিনের তোমরা একে কোনো কষ্ট দিও না তাহলে তোমাদেরকে মহাদিবসের আজাব পাকড়াও করবে فعقروها فأصبحوا نادمين তারা তাকে বধ করল ফলে তারা অনুতপ্ত হয়ে গেল فأخذهم العذاب এরপর আজাদ তাদেরকে পাকড়াও করল নিশ্চয়ই এতে নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু كذبت قوم لوط المرسلين লুতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون যখন তাদের ভাই লুত তাদেরকে বললেন তোমরা কি ভয় করো না আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তা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 ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত এরপর অন্যদেরকে নিপাত করলাম তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু إذ قال لهم شعيب ألا تتقون বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে যখন সুয়ায়ব তাদেরকে বললেন তোমরা কি ভয় করো না إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন মাপ পূর্ণ করো এবং যারা পরিমাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হইও না সোজা দাড়ি পাল্লায় ওজন করো ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين واتقوا الذي خلقكم والجبلة الأولين মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না ভয় করো তাকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক সম্প্রদায়কে সৃষ্টি করেছেন قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن نظنك لمن الكاذبين তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম তুমি আমাদের মতো মানুষ বই তো নও আমাদের ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين অতএব যদি সত্যবাদী হও তবে আকাশের কোনো টুকরো আমাদের উপর ফেলে দাও قال ربي أعلم بما تعملون সুয়ায়ব বললেন তোমরা যা করো সে সম্পর্কে আমার পালনকর্তা ভালোরূপে অবহিত فكذبوه فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم অতপর তারা তাকে মিথ্যাবাদী বলে দিল কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين এই কোরআন তো বিশ্বজাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে আপনার অন্তরে যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হন সুস্পষ্ট আরবি ভাষায় وإنه لفي زبر الأولين أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل নিশ্চয়ই এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে তাদের জন্য এটা কি নিদর্শন নয় যে বনি ইসরায়েলের আলিমগণ এটা অবগত আছে ولو نزلناه على بعض الأعجمين যদি আমি একে কোনো ভিন্ন ভাষীর প্রতি অবতীর্ণ করতাম অতপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না كذلك سلكناه في قلوب المجرمين এমনিভাবে আমি গুনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুত আজাব فيأتيهم بغتة وهم لا يشعرون فيقولوا هل نحن منظرون أفبعذابنا يستعجلون অতপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে তারা তা বুঝতেও পারবে না তখন তারা বলবে আমরা কি অবকাশ পাব না তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে أفرأيت إن متعناهم سنين جاءهم ما كانوا يوعدون ما أغنى عنهم ما كانوا يمتعون আপনি ভেবে দেখুন তো যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ বিলাস করতে দেই অতপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হতো তা তাদের কাছে এসে পড়ে তখন তাদের ভোগ বিলাস তা তাদের কি উপকারে আসবে وما أهلكنا من قرية إلا لها منذرون ذكرى وما كنا ظالمين আমি কোনো জনপদ ধ্বংস করিনি কিন্তু এমত অবস্থায় যে তার সতর্ককারী ছিল স্মরণ করানোর জন্য এবং আমার কাজ অন্যায় আচরণ নয় وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لمعزولون এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি তারা এই কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ্য রাখে না তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা হয়েছে فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين অতএব আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করবেন না করলে শাস্তিতে পতিত হবেন وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হন فإن عصوك فقل إني بريء مما تعملون যদি তারা আপনার অবাধ্যতা করে তবে বলে দিন